করা বাঞ্ছনীয় কারণ যখন যেই বিষয় যে এবাদত ফরজ বা যেই মৌসম সে সম্পর্কে আলোচনা করা বা সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক আল্লাহ পাক রব্বুল এরশাদ করছেন হে ইমানদার লোকেরা কতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে রোজা বিধিবদ্ধ করা হয়েছে কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্বের লোকেদের উপর ফরজ করা হয়েছিল যেমন ফরজ করা হয়েছিল বিধিবদ্ধ করা হয়েছিল ওই সব লোকদের উপর আল্লাযিনা মিন ক্বাবলিকুম যারা তোমাদের পূর্বে চলে গেছে মানে অন্য অন্য উম্মত অন্য নবীর জাতিরা লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা সংযত হতে পারো যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো তাত্তাকুন যাদের করে তোমরা বাঁচতে পারো ইত্তাকা মানে বাঁচা নিজেকে বাঁচানো রক্ষা করা তাত্তাকোনা মিন আজাবিল্লাহ বা তাত্তাকোনা মিন আন্নার যাতে করে তোমরা জাহান্নামের আজাব থেকে বা আল্লাহ পাকের আজাব থেকে নিজেকে বাঁচাতে পারো বাঁচতে পারো নিজেকে রক্ষা করতে পারো এই একটি তাফসির তার মানে রোজা রাখলে এমন কিছু ভালো বৈশিষ্ট্য মানুষের মধ্যে জন্মায় বা শক্তিশালী হয় যাতে করে আল্লাহ পাখের আজাম থেকে বাঁচা সম্ভব হয় আর তফসির হচ্ছে মিনাল মাসি যাতে করে তোমরা গোনা আর কাজ থেকে পাপ থেকে বাঁচতে পারো তাহলে রোজা রাখলে গোনা থেকে অন্যায় থেকে পাপ থেকে জুল অত্যাচার থেকে খারাপ কাজ থেকে বাঁচা যায় বাঁচা সম্ভব হয় আর খারাপ কাজ গোনা থেকে বাঁচলেই আল্লাহ পাকের আজাব থেকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা পাবে আর এইরকমই যেগুলি গুনার কারণ সেগুলি থেকে আল্লাহ পাক বাঁচতে বলেছেন সরাসরি গোনা নয় কিন্তু ওইগুলোর কাছাকাছি গেলে গোনার কারণ হইতে পারে বা এগুলি ফিতনার কারণ মানুষের পাপে লিপ্ত হওয়ার কারণ সেগুলো থেকেও বাঁচতে বলা হয়েছে যেমন দুনিয়া নেশা তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং নারী জাতি থেকে বাঁচো দুনিয়া থেকে বাঁচো দুনিয়া যদি হালাল উপায় গ্রহণ করেন তাহলে তো হারাম নাই খাচ্ছেন আপনি পান করছেন সম্ভোগ করছেন স্ত্রী সম্ভোগ করছেন এছাড়া বৈধ অনেক কিছুই ভোগ বিলাসের সামগ্রী রয়েছে আরাম আয়সের সামগ্রী রয়েছে সেগুলি ব্যবহার করছেন সবগুলি থেকে আল্লাহ বাঁচতে বলেনি তাই না তাহলে দুনিয়া থেকে বাঁচো মানে দুনিয়া অধিকাংশ লোকের জন্য পৃথিবী পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীতে নেতৃত্ব আছে পৃথিবীতে ধন সম্পদ আছে পৃথিবীতে ভোগবিলাসের সামগ্রী আছে এগুলি অধিকাংশ মানুষের জন্য ফেতনার কারণ পাপের কারণ অধিকাংশ মানুষ এই দুনিয়ার কারণে এই পৃথিবীর কারণে দুনিয়ার লোক লালসার কারণে পাপে লিপ্ত হয়েছে ফাত্তাকুর দুনিয়া তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো অবৈধভাবে দুনিয়া গ্রহণ করবে না অবৈধভাবে নেতৃত্ব গ্রহণ করবে না অবৈধভাবে তোমরা পয়সা গ্রহণ করবে না অবৈধভাবে ভক্ষণ করবে না অবৈধ জিনিস পান করবে না অবৈধভাবে তোমরা ভোগ করবে না কোনো কিছু ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা আর তোমরা নারী জাতি থেকে বাঁচো নারীদের থেকে বাঁচতে বলছেন অথচ আল্লাহ আলমিন এক দুই তিন চার পর্যন্ত আপনার একসাথে রাখা জায়জ করেছেন মারা গেলে বা তালাক দিয়ে দিলে আপনার আরো বেশি হতে পারে একসাথে চারটা রাখতে পারবেন নারীদেরকে বিবাহ করা আল্লাহ ফাকরাবুল আলমিন এই শরীয়তের বিধান দান করেছেন যা অনেক সময় ফরজ সাধারণ অবস্থায় অবশ্যই রসুল্লাহ সমস্ত নবী বিবাসাদি করেছেন তো অথচ নবী করিম বলছেন অত্তকুন্নেসা নারী জাতি থেকে বাঁচো কেন নারী জাতি অধিকাংশ লোকের জন্য ফেতনার কারণ পাপের কারণ অধিকাংশ মানুষ নারী সংক্রান্ত বিষয়েই পাপে লিপ্ত হয়েছে হাইজেনার পাপে লিপ্ত হয়েছে না হয় খুনের পাপে লিপ্ত হয়েছে নারীর কারণে নারীর কারণে খুনে লিপ্ত হয়েছে নারীর প্রেমে পড়ে স্বামীকে খুন করে কারো স্ত্রীকে বের করে নিয়ে গেছে নিজের স্বামীকে খুন করেছে হ্যাঁ নিজের স্ত্রীকে খুন করেছে এসব ঘটনা কি বৈধ জিনিস থেকে হালাল জিনিস থেকে বাঁচতে বলেছেন এই রহস্যের কারণে অধিকাংশ মানুষ দুনিয়ার ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে ফিতনায় পাপে বা অন্যায় লিপ্ত হয়েছে সেগুলো থেকে বাঁচতে বলা হয়েছে লাল্লাকুম তার তখন রোজা রাখলে তোমরা কি হবে বাঁচতে পারবে বাঁচার মতো শক্তি হবে দুনিয়ার ফিতনা থেকে বাঁচার মতো ক্ষমতা তৈরি হবে নারীদের ফিতনা থেকে বাঁচার মতো ক্ষমতা তৈরি হবে গনাহ থেকে বাঁচার মতো ক্ষমতা তৈরি হবে যার ফলে তোমার আল্লাহ পাকের আজাব থেকে দুনিয়ার আজাব থেকে আখেরাতের আজাব থেকে জাহান নামের আজাব থেকে বাঁচতে পারবে আল্লাহ কোনামিনার না সেই জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে ওখানে তাকুয়া শব্দটি ব্যবহার করা হয়েছে বাক্য ব্যবহার করা হয়েছে নারের ক্ষেত্রে আগুন থেকে বাঁচার ক্ষেত্রে তাই না এই জন্য নবী করিম সাল্লামের একটি হাদিস রয়েছে রোজা হচ্ছে ঢাল স্বরূপ বর্ম স্বরূপ বেহাল রয়েছে যে কিরকম ঢাল ইয়াস্তা বেহাল আব্দু এই ঢাল দিয়ে রোজা সেয়ামের ঢাল দিয়ে বান্দা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে বেহাল আব্দ ঢাল শুরু ব্যবহার করে রোজাকে বান্দা মিনান্নার জাহান্নাম থেকে রক্ষার জন্য তাহলে আল্লাহ তখন এতের তাস্তির ওই হাদিসকে লাগান আপনি যাতে করে তোমরা নামের আগুন থেকে নামের আদাব থেকে বাঁচতে পারো রোজার মাধ্যমে আল্লাহ পাকের দুনিয়ার আজাব থেকে আখেরাতের আজাব থেকে বাঁচা যায় গোনা থেকে বাঁচা যায় গোনার পরিবেশ থেকে গোনার স্থান থেকে বাঁচা যেতে পারে রোজা মধ্যে এই ফায়দাগুলি একটা শব্দে বহু ফায়দা বহু উপকারিতার কথা আল্লাহ ফকরবুল আলমিন বর্ণনা করে দিয়েছেন অল্প কয়েকদিন আয়াম ইয়মের বহু বচন মানে একদিন আয়াম মানে কয়েকদিন তাই না আয়াম মানে কয়েকদিন তো অনেকদিন আবার হইতে পারে আয়াম মানে অনেকদিন হইতে পারে সেজন্য আল্লাহ তার গুনে একটি শব্দ আর বলছেন দাঁত হাতে গণা আদাত মানে গণনা আদাত মানে সংখ্যা গণনা দাঁত মানে যা গণনা করা হয় আয়াম আইয়াম দাঁত হাতে গণা কয়েকদিন হাতের আঙ্গুলে গুনতে পারেন আপনি আশাহর হা কাদা নবী করিম এইভাবে গণনা করে বলেছেন আশাহর হা কাদা ওহা কাদা ওহা কাদা মাস হচ্ছে আরবি মাস ইসলামী মাস চাঁদের মাস হচ্ছে এইরকম দশ এইরকম হ্যাঁ বিশ এইরকম কত তিরিশ আর আর একবার বললেন আশাহর হা কাজা ও হা কাজা ওয়া হা কাজা উনত্রিশ এইরকম হয় উনত্রিশ হয় কতটি রোজা রাখতে হবে হয় ত্রিশ রাখতে হবে না হলে উনত্রিশ রাখতে হবে কখন উনত্রিশ রাখবেন কখন ত্রিশ রাখবেন নবী করিম সাল্লাম বলে যে সোমলে ইয়াতেহি ও রু ইয়াতেহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো শ্যাম পালন করো ও রু ইয়াতেহি আর রোজা ছাড়ো রোজা ভঙ্গ করো মানে রোজা বন্ধ করো ঈদ করো লেরুইয়া লেরুয়াতেহি চাঁদ দেখে সওয়ালে চাঁদ দেখে রমজানের চাঁদ দেখে রোজা শুরু করো শ্যাম শুরু করো রমজান মাসের আর ঈদ উল ফিতর করো রোজা শেষ করো সমাপ্ত করো লেরুয়াতেহি সওয়ালে চাঁদ দেখে ফাইন গুম আলাইকুম যদি আকাশ সে মেঘ থাকে গুম আলাইকুম মেঘমালা যদি থাকে আকাশে আবর থাকে বাদল থাকে রমজান শুরু করার আগে তোমরা সাবানকে সাবানের সংখ্যা পূরণ করে নাও সালাসিন ত্রিশ পুরা করে নাও অন্য হাদিসে ফকদরুল্লাহু তাহলে সেটা পুরা করে নাও রমজান ন পুরা করে নাও যদি চাঁদ না দেখা যায় রমজান পুরা ত্রিশ পুরা করে নাও ধরেন চাঁদ দেখা গেল না যেমন সাবান মাসে চাঁদ দেখা যায়নি আমরা কি করেছি উনত্রিশে পরে দেখা যাচ্ছে তিরিশ সাবান পুরা করার পর যদিও ক্যালেন্ডার ফেল হয়েছে সৌদি আরবের ক্যালেন্ডার তখনই উম্মুল করা উম্মুল করা ক্যালেন্ডার খুব প্রসিদ্ধ পৃথিবীর মধ্যে ক্যালেন্ডার বলা হচ্ছে ফেল হয়েছে কারণ আমি করিম দেখা যায়নি ক্যালেন্ডারের কোন মূল্য নেই মানুষ ভুল করতে পারে শরীয়তের সম্পর্ক দিন ইসলামের সম্পর্ক এমন একটি বিষয়ের সাথে যা শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য সমান চাঁদ দেখা না দেখা ক্যালেন্ডারের সাথে না ক্যালেন্ডারের সাথে সম্পর্ক হইলে মূর্খ লোকেরা কি জানে ক্যালেন্ডার অশিক্ষিত সমাজের লোক কি জানে ক্যালেন্ডার এমন যুগ যে যুগে অশিক্ষিত লোকেরাই ছিল গোটা দেশে এলাকায় ডিস্ট্রিক্টে কি করে চলতো না চাঁদ দেখো রোজা ধরো চাঁদ দেখো রোজা শেষ করো ঈদ করো ফাইন মালিকু যদি মেঘমালা থাকে তাহলে ফাঁক মেলুল ইদ্দা তাহলে সংখ্যা পূরণ করে ওইরকম রমজানের সংখ্যা পূরণ করি নিতে হবে চাঁদ দেখা গেল না উনত্রিশ রোজা হইল চাঁদ দেখার চেষ্টা করলাম চাঁদ দেখা গেল না তাহলে সংখ্যা পূরণ করে না তিরিশ পুরা করে না রমজান আর তারপরে আর এক চার তারপরে চাঁদ দেখা গেল না তিরিশ রোজা হয়ে গেল তারপরে চাঁদ দেখা গেল না কি করবেন একত্রিশ না না করিম সাল বলেছেন হয় ত্রিশ হয় না হয় উনত্রিশ হয় একত্রিশ হয় না মাস একত্রিশ চাঁদের আরবি ইসলামিক হয় না মাদুদাত আল্লাপাক আইয়া এই জন্য বলছেন যাতে মানুষের জন্য হালকা মনে হয় বেশি নয় তিনশো দিনের মধ্যে মাত্র উনত্রিশ দিন তাই না মাত্র কয়েকদিন এই যে শুরু হলো শুরু হইতে হইতে তিন শেষ আজকে তাই না বুধ বৃহস্পতি শুক্র আজকে হ্যাঁ শেষ আছেন তাহলে যদি সংখ্যা বের করেন তাহলে ওসর শেষ তিন দশে ত্রিশ হ্যাঁ ওসর একের দশ শেষ তাই না দশ ভাগের এক ভাগ শেষ একদিন পর বলবেন যে তিন ভাগের এক ভাগ শেষ দশ দিন শেষ হ্যাঁ দুই তৃতীয়াংশ শেষ সুহান এইভাবে আপনার গোটা আয়ু শেষ যৌবন শেষ বয়স শেষ হায়াত শেষ করলেন কি চিন্তা করুন আপনি কতদূর কি ব্যালেন্স করেছেন দুনিয়ার জন্য তো অনেক চিন্তা যাহাই সৌদি আরবে কি করলাম বাড়িও করতে পারলাম না কিছুই করতে পারলাম না জমিও করতে পারলাম না এইসব চিন্তা করছেন আখেরাতের জন্য কি করলেন আপনি গোটা লাইফটা শেষ হয়ে গেল এই আমার মা দুদাত তারপরেও আল্লাহ বলছেন এই কয়েকদিন মানে বাধ্যতামূলক যে কোন অবস্থায় করতে হবে না ফামান কানা মিনকুম মারিয়ে দেন তারপরেও যদি তোমাদের মধ্যে কেউ পীড়িত থাকে আও আলা সাফারিন অথবা সফরে থাকে ওখার তাহলে এই সংখ্যা পুরা করবে অন্য দিনগুলিতে সফরে ছিল তিন দিন তিন দিন রোজা রাখেনি এই তিন দিন অন্য সময় রোজা পূরণ করে নিবে আগামী এগারো মাসের মধ্যে আগামী রমজান আসার আগে আগে অসুস্থ ছিল কয়েকদিন সে কয়েকটি রোজা যে ছুটেছে অসুস্থ অবস্থায় রোজা অন্য সময় রেখে নেবে কেমন অসুস্থতা হ্যাঁ? কেমন অসুস্থতা অসুস্থ অবস্থায় রোজার বিধান কি বা সফর অবস্থায় রোজার বিধান কি রোজা রাখা যায়জ না না যায় মানে না আমি যেটা প্রশ্ন করছি এর উত্তর দেন সফর অবস্থায় বা অসুস্থ অবস্থায় কেউ যদি আমরা রোজা রাখবো রোজা রাখা তার জন্য জায়জ না জায়জ নয় জায়েজ কালাম ওয়াহেদ একটাই কথা না এতে কোনো তফসিল আছে একজন একজন হ্যাঁ ভালো সব সময় না তফসিলের প্রয়োজন রয়েছে একটু বিস্তারিত বলতে হবে রোগের ধরনটা কেমন রোগের ধরন যদি মারাত্মক হয় রোজা রাখতে বড়ই কষ্ট হচ্ছে বড়ই কষ্ট হচ্ছে তারপর রোজা রাখে না জায়জ নাই রোজা রাখবে না আল্লাহ পাক বান্দাকে আজাব দিতে চান না কোন বান্দাকে আজাব দিতে চান না আজাবের কি প্রয়োজন যে তোমাকে আজাব দিবে এমনিতে কষ্টে আছো রোগে হ্যাঁ বরদাস্ত হচ্ছে না আবার রোজা কষ্ট সুতরাং যদি রোজা রাখতে বড়ই কষ্ট হয় এমন অসুস্থ বেহুশ হয়ে যাচ্ছে তারপর রোজা রাখবো না তাই না রোজা রাখবে না ছাড়ো এইরকমের সফরে রোজা রাখতে গিয়ে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে বড়ই কষ্ট হচ্ছে মনে হচ্ছে গেল প্রাণ বেহুশ হয়ে যাচ্ছে না রোজা রাখা যায় নাই এই জন্য মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাম দেখছেন মক্কা বিজয় কিন্তু হয়েছিল কখন রমজান মাসে বদর যুদ্ধ কখন হয়েছিল রমজান মাসে আর আমাদের রমজান মাসে শুধু ঘুম আর ঘুম ঘুম আর ঘুম জাতি ঘুমিয়ে জাতির ইমান আমলও ঘুমিয়ে শরীরও ঘুমিয়ে সব ঘুমিয়ে হ্যাঁ অবস্থা আমাদের রমজান মাস মানে এই নাই যে সারা রাত খাও দাও আমোদ ফুর্তি করো আর দিনটাকে ঘুমানোর জন্য রাখো দিল এক টান খুব ভালো মানুষ হলে ফরজটা যদি পড়ে তো জোহরে উঠলো আর জোহরটা নামাজ পড়ার পরে আবার লম্বা বিছানে আবার আসরে উঠলো আসরটা পড়লো আসর পরে আবার লম্বা ইফতারের আগে তাড়াতাড়ি করে উঠে কোথায় ফিরিয়ে দেয় দেখতে কোন মসজিদে পাওয়া যায় কিনা ইফতারি এরকম লোক আছে না নেই মানিয়ে বলি না হুলুক আছে সুহান আল্লাহ এই রমজান মাসকে ঘুমানোর জন্য মানে সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স সুবর্ণ সুযোগ সারাদিন ঘুমায় ঘুমায় আর ঘুম ঘুম কেটে নিয়ে আসে পাপ যেমন পাপ কেটে নিয়ে আসে হ্যাঁ আর খাবার খাবার কেটে নিয়ে আসে যত বেশি খেতে অভ্যাস তত বেশি কিন্তু পেট টান ওই রকম ঘুম ঘুম কেটে নিয়ে আসে কি বলছিলাম সফর অবস্থা নবী করিম আলি সাল্লাম দেখলেন যে একটা জায়গায় লোকজন ভিড় ভাড় করে আছে ভিড় করে আছে এটা লোক বেহুসে পড়ে গেছে আর সব ছায়া করছে পায়ে পানি টানি ঢালছে হয়তো যেমন করে একটু বেহুশ হলে মানুষ করে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞাসা করলেন হয়েছে কি ওখানে লোকজন ভিড় করে কেন এইরকম একটা লোক রোজা ছাড়েনি আর রোজা না ছাড়া বেহুশে পড়ে গেছে লোকজন ওকে ছায়া করেছে আর চোখে মুখে পানি দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু সফর সফরে রোজা রাখা কাজ নয় নেকির কাজ নেকির কাজ আসিয়াম সফর সফরে রোজা রাখা তাহলে কি কিসের কাজ গুনার কাজ ঠিক না এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে রোজা রাখা ঠিক নয় বরং গুনাহ নবী করিম সাল্লামের আরেকটি হাদিস রয়েছে এইরকমই কোন অবস্থায় বলেছিলেন যে যারা রোজা রাখতে নিষেধ করলাম তোমার রোজা ছেড়ে দাও এই কষ্টের অবস্থায় সফরে তারপরে রোজা রাখছে উলাই কমল অসাহাত উলাই কমল অসাহাত উলায় কমল ওসাহাত এরা না ফরমান এরা না ফরমান এরা বিরুদ্ধাচরণ হয় রোজা রেখেও না ফরমান রমজানের রোজা রেখে যেহেতু সফরে রেখেছে নবী সাল্লাম নাফারমানি করে এরা না ফারমান আল্লাহ পাখের বিধান লঙ্ঘন করলো এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দিকে সবাই আছেন যে নবী ছেড়েছেন কিনা ঠিক আছে সফরে রোজা রাখবো না কিন্তু নবী যদি রাখেন আমরা কেন রাখবো না আসরের সময় বা আসরের পরে জানতে পারলেন যে অনেকে মুখ তাকিয়ে আছে মুখ তাকে আমাদের অঞ্চলে বলে যে তাকিয়ে থাকে দেখি নবী কি করে নবী যেটা করবে ওইটি করবো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এক গ্লাস দুধ পেশ করা হইল দুধটা নিলেন আর কোনো নিচু জায়গায় নাই তাঁবুতে বসে নাই উঁটের পিঠে চাপলেন উঁটের পিঠে চেপে উঁচাতে পান করলেন লিয়ারাহনাস যাতে লোকেরা দেখে নেয় যে রসুর উল্লাহ সঈদুল মুরসালিন সবচেয়ে বড় মুক্তি মানুষ আত্মালিল্লাহ তিনি সফরে রোজা ভঙ্গ করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন আল্লাহ পাকের ছাড়ে আবার আল্লাহ সাফার কেউ যদি সফরে থাকে তবে যদি সফর মধ্যম সফর হালকা সফর সফরে এমন কষ্ট নাই রোজা রাখতে বড় ধরনের অসুস্থ আছে কিন্তু রোজা রেখে নিতে পারবো একটু কষ্ট হলো রোজা রেখে নিতে পারবো তো জায়েজ রোজা রাখা জায়েজ রোজা রাখাও জায়েজ আর ইফতার করাও জায়েজ ইফতার করাও যারা রোজা ছেড়েছে তাদেরকে আর যারা রোজা ছেড়ে চলছে আমরাই তো কোরআনের ছাড়ব আমল করেছে তোমরা কেন রোজা রেখেছো ওরাও ওদের কোন দোষারোপ করেনি কোন আয় তাদের ধরে যে দোষের কাজ করেছো ভুল করেছো তোমরা তাহলে এর দ্বারা কি বোঝা গেল এ দ্বারা যে যদি সাধারণ সফর হয় সাধারণ অসুস্থতা কষ্ট তো হচ্ছে কিন্তু এমন কষ্ট না সফর নয় তো কষ্ট এমনিতে কষ্ট আছে ঘুমের ব্যাঘাত খাওয়া দাওয়া যেটা বাড়িতে পাচ্ছেন বা নিজের বাসায় পাচ্ছেন সেটা তো সফরে ওইভাবে পাবেন না এইরকম তো কষ্ট তো স্বাভাবিক হওয়া কিন্তু রোজা রাখাটা এমন কোনো মুশকিল না তাহলে রোজা রাখলে কোনো দোষ নেই এখান থেকে মক্কা গেছেন আর মক্কা গিয়ে আপনি সাহারিও পাচ্ছেন ইফতারিও পাচ্ছেন আর মার্শাল্লাহ এয়ার কন্ডিশন বাসে যাচ্ছেন অথবা প্লেনে সফর করছেন ওখানে গিয়ে আবার হোটেলে আছেন সাহারি তো অসুবিধা নেই এইরকম সফর এইরকম সফরে কি বলবেন দুটোই যায় হ্যাঁ দুটোই যায় আল্লাহ ফাইদা তুমি না ছাড় দিয়েছেন যায় আর যদি কেউ রোজা রাখতে চায় রাখতে পারে কেউ ছাড়লে মক্কায় বসে এইদিকে এসছে জন্য আর রোজাটা রাখতে পারে না তাহলে আপনি দোষারোপ করলেন সাহাবিরও দোষারোপ করেন না আর কেউ যদি রোজা রাখে সফরে কি রোজা রাখেন আপনি কোরআন বুঝেন না আপনি সেটা বাঁকারা দেখেন তো না ওইটাও বলবেন না আপনি আর যদি হালকা অসুখ হালকা অসুখ কার নেই এই যে মাঝে মাঝে গলাতে <coughs> অ্যালার্জি অসুখ না হ্যাঁ, হ্যাঁ। তারপরে একটু আতর সেন্ট আমাকে কত মানুষ কত দামে দামে আতর যে দেয় দুটো হইলে একটা দান করে দিই দুটো হইলে একটা দান করে দিই একটা টেবিলের উপরে রাখি যে হ্যাঁ, যখন কেউ চলে আসবে তখন একটু লাগে না যাতে কোনো ভাই কষ্ট না পায় আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অন্তত অনেকের শরীরে খুব গন্ধ হয় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে তো চেষ্টা করি যে যাতে করে কাউকে কোনোভাবে কষ্ট না হয় অথবা কাউকে একটু হাতিয়ে দিলাম কিন্তু আতর ব্যবহার করলেই শুরু হয়ে গেল <clears throat> গলা খারাপ হয়ে গেল আর না হইলে আপনার হাসি পড়া শুরু হইলো অ্যালার্জি বুঝেন তো সৌদি আরবের একটি অসুখ তো তার মানে কি রোজা ছাড়া যাবে নাকি হ্যাঁ কারো সুগার আছে সুগার একটু বেশি আছে সুগার রোগী সন্ধ্যাবেলা বিকালবেলা পেট খালি হইলে সুগার একটু কমে আসবে একটু তো শরীর খারাপ হবে কিন্তু তার জন্য এমন ঝুঁকি এত লো হয়ে যায় না ডাউন হয়ে যায় না রোজা রাখে যে প্রাণ নাশের আশঙ্কা আছে বা ক্ষতি হওয়ার আশঙ্কা এরকম নয় তাহলে কি বলে আমি সুগার রোগী তাই রোজা রাখি না চলবে না কিন্তু হ্যাঁ সুগার তিনশো চারশো আর রোজা অথবা এমনি লোভ আর যদি রোজা রাখে তাহলে মারাত্মক অসুবিধা আছে ভালো মুসলিম ধার্মিক ডাক্তার বলছে আপনার রোজা রাখা চলবে না হ্যাঁ রোজা রাখলে অসুবিধা আছে আপনার অথবা এই ধরনের আর অন্য কোনো অসুখ তাহলে অবশ্যই ছাড় আছে সর্দি কাশি আর এইরকম মাথার ব্যথা আর ক্লান্তি আর হাত পা জ্বালা করা কার নেই প্রথম রমজানে কারণ এই বছরের রমজান সারা বছরের মধ্যে সবচেয়ে বড় দিনে আষাঢ় মাসে প্রথম দিন রোজা রেখে ইফতার করে যে হাত পা শরীরের জ্বালা যাই না আপনারা বুঝতে পারছেন না কিনা কিন্তু অনেকের হয় হয়েছে কিন্তু তার মানে কি ওইটা কেমন বলছে সাহেজ আচ্ছা, আমার জন্য জায়জ হয়ে যাবে হাত পা খুব জ্বালা করছে অশান্তি লাগছে ডিউটি করা খুব কষ্ট মুশকিল শরীর চলছে না মনে হচ্ছে উঠতে ইচ্ছা করছে না জায়েজ ইফতার করা নাকি না আপনি মারিজ না <coughs> আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে এরশাদ করেছেন ওয়ালাল্লাযিন ইউতিকুনা আর যারা রোজা রাখতে সক্ষম এই আয়াতের দুটি তাফসীর আছে প্রথম যে তাফসীরটি করছি সেই তাফসীর যদি হয় তাহলে এই আয়াত রহিত হয়ে গেছে আর পরে দ্বিতীয় তাফসীর করব যদি দ্বিতীয় তাফসীর ধরেন তাহলে আয়াতের বিধান মহকাম মানে অটুট আছে বহাল আছে থেকে শক্তি থেকে তাকাত মানে এনার্জি শক্তি হ্যাঁ? যারা শক্তি সামর্থ্য রাখে যেমন শব্দ এসছে বাক্য এসে তেমন তর্জমা তাফসির করলাম এটা হচ্ছে প্রথম তাফসির যারা শক্তি সামর্থ্য রাখে কিসের আম পালনে রোজা রাখার ফিদিয়াতুন তো মিসকিন তারা এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যেতে পারে রোজা রাখতে পারবে সুস্থ সবল এটি কোন রোজা রাখার শক্তি আছে শরীরে তারপরেও যদি মনে করে যে এক মিসকিনকে খাবার দিয়ে দিব দিয়ে কি হয়ে যাব মুক্ত হয়ে যাব রোজা রাখবো না আমরা মানুষ অভাব নেই রোজা না রেখে মিসকিনকে খাবার দিয়ে দিলাম চলবে আর যেই ব্যক্তি ভালো কাজ স্বেচ্ছাই করবে সেটা তার জন্য কল্যাণকর অর্থাৎ এক মিসকিনকে খাবার দিলেই মুক্ত হয়ে যেতে পারে সে যদি দুই মিসকিনকে দেয় এক রোজার বদলে এক মিসকিন আর এক মিসকিনের খাবার মানে বাড়িতে মিসকিনকে বসিয়ে খাওয়াবেন আর মিসকিনের সাথে কন্ট্যাক্ট করে না তুই আমার বাড়ি এসে খেয়ে যাবি এটা নয় এই তরিকা না এটা তরিকা ইসলামে না এটা আমাদের দেশি তরিকা এটা ভারতীয় তরিকা বাংলাদেশি তরিকা এটা ওই উপমহাদেশ পাকিস্তানি তরিকা এইটা বেদাতি তরিকা মনে করি আমি এবং এটা মানহানি করার তরিকা আমি যদি ওই ফকিরের জায়গা হইতাম আপনি যদি ওই ফকিরের জায়গা হইতাম ওই যে পয়সাওয়ালা যে দিয়ে দেয় মিসকিনকে খাওয়ায় সে যদি ওই ফকির হইতো এটা ভালোবাসত না যে আমি লাঞ্ছিত অপদস্ত হয়ে কারো বাড়ি ওই সাহারিতে একবার খেতে যেতাম আবার ওই ভোর রাত্রে অন্ধকারে গিয়ে ওর বাড়ি খেয়ে আসতে হবে আমাদের দেশে এরকম তরিকা আছে না নেই না এটা তরিকা ঠিক নাই নবী করিম সাল্লাম সাহাবাই কেরামরা এই আয়াতের ব্যাখ্যায় যেটা তাদের থেকে বর্ণিত রয়েছে সেটা হচ্ছে যে এক মিসকিনের খাবার মানে আদসা আদসা মানে আনুমানিক দেড় কেজি তো দেড় কিলো করে যদি এক এক রোজা সিয়ামের বিনিময় হয় বদলায় হয় তাহলে ত্রিশ রোজায় কতটা হ্যাঁ পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি চাউল গম খেজুর খাদ্যদ্রব্য কিশমিশ হ্যাঁ খাদ্যদ্রব্য দিয়ে দেন যথেষ্ট খাদ্যদ্রব্য তাও মিসকিন দিয়ে দেন ও বাড়িতে মানিজ্যদের সাথে খাবে ও দেড় কেজি করে যে পার ডে পেলে একজন মিসকিন ওই দেড় কেজিতে গোটা পরিবার হয়তো চলবে পাঁচটা সাতটা ছেলে মেয়ে চলতে পারে তার চলবে না চলবে না কিন্তু আপনার বাড়িতে ও গোস্ত ভাত খেয়ে লাভটা কি বেচারা আপনার বাড়িতে গোস্ত ভাত খেয়ে যাচ্ছে আর তার স্ত্রী জিজ্ঞাসা হচ্ছে কি খেয়ে লেগো কি খেয়ে লেগো আরে বলিও না তোমাকে বললে মনটাই কষ্ট হবে গোটা বছর তুমি গোস্ত পাও না আজকে খাসির গোস্ত খেয়ে কষ্ট হবে না হবে না যে খেলো তারও কষ্ট আর যাকে বলছে তারও কষ্ট ছেলে মেয়ে ও আব্বু খাস্তির গোস্ত খেয়েছে আব্বু গরু গোস্ত খেয়েছে আব্বু আমরা কখন পাবো সুহান আল্লাহ এইগুলি আমাদের দেশের মূর্খতা এক শ্রেণীর আলেম সমাজ কি করে যে এই ফতুয়া দেয় আর সমাজে কুপ্রথা চালু রেখে চাল্লা পাওয়া যায় দেড় কেজি চাউল দিয়ে দেন আর খুব দানশীল হন আল্লাহ বলছেন ফমান তাতাওয়া খাইরান কেউ যদি ভালো কাজ অতিরিক্ত করে সে আরো করে হওয়া খাইরুন এটা তার জন্য কল্যাণকর আপনি দেড় কেজি চাউলের সাথে আপনি গোষ্ঠের পয়সা দিয়ে দিলেন মাছের পয়সা দিয়ে দিলেন সবজির পয়সা দিয়ে দিলেন দেড় কেজি জায়গায় তিন কেজি দিয়ে দিলেন দশ কেজি দিয়ে দেন পঞ্চাশ কেজি দিয়ে দেন তাতাও আল্লাহ তাতাওয়ার কথা বলেছেন নিষেধ করেননি সর্বনিম্ন আপনাকে এক মিসকিনের খাবার দিতে হবে আল্লাহ বলছে এটা হচ্ছে আয়াতের তাফসির তারপরে আল্লাহ আর আরেকটি বিষয় বলছেন ও আন্তাসুমু খাইরুল্লাকুম তবে তোমরা যদি রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য বেশি ভালো তাহলে যে তফসিরটি করছি সেই তাফসিরটি মনে রাখেন কি করছিলাম তফসির যে রোজা রাখতে পারবেন তারপরেও রোজা রাখতে চান না পয়সা আছে বা বাড়িতে অভাব নেই আমি মিসকিনকে খাবার দিয়ে দেবো তাহলে মুক্ত হয়ে গেলেন আর এটা বেশি দিলে ভালো আর মিসকিনকে খাবার না দিয়ে যদি নিজে রোজা রাখেন তাহলে এটা বেশি ভালো অনেক ভালো যদি তোমরা জানতে যে রোজার সিয়ামের কি মহত্ব ফজিলত রয়েছে কি যে লাভ রয়েছে কি বেনিফিট রয়েছে দুনিয়ার সামান্য শরীরকে আয়স আরাম দেওয়ার জন্য শরীরকে একটু সুখে রাখার জন্য হ্যাঁ, খিদাবি বাসা থেকে একটু নিজেকে বাঁচাবার জন্য গরিবকে খাবার দিয়ে দিলে না তুমি রোজা রাখলে বেশি ভালো ছিল খাইরুল্লাহ কুন্তুম তাহলে আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছেন হে রোজাদা এই তফসির যদি করা হয় তাহলে এই আয়াত রোহিত হয়ে গেছে মনসুখ আরবিতে বলা হয় মনসুখ রোহিত কৃত আয়াত আর না শেখ তাহলে কি কোন আয়াত দিয়ে রোহিত করা হলো এই বিধানকে সামনে আয়াত আসছে শাহরু রামাদানের পরে এই অংশটুকু ফামান শাহেদা মেনকুম শাহরা সালিয়া সোনাত আয়াতের তরজমা করে তাহলে বুঝতে সুবিধা হয় তারপরে দ্বিতীয় তাফসির করব আল্লাহ বলছেন শাহরু রামাদান রমজান এমন একটা মাস আল্লাজি ফিহিল কোরআন যাতে হয়েছে হুদাল্লিন নাস যাতে বিশ্ব মানুষ মানবতার জন্য সমস্ত বিশ্বের মানুষের জন্য কি রয়েছে হৃদায়ত রয়েছে দিক নির্দেশনা রয়েছে বাইয়ানাতিমাল হোদার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আর হক মাঝে ভালো মাঝে পার্থক্যকারী শাহিদ আমিন কুমুর সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায় মানে রমজান মাস পেয়ে যায় অবশ্যই রোজা রাখে অমান কান আমার ইদান তারপরে আল্লাহ ফাকর বলবেন আবার ওই অসুস্থ লোকের কথা সফর লোকের কথা বলছেন তাহলে এই আয়াত হচ্ছে না শেখ আমার সাহেদ আহমেদ কেউ সারা দেখো এতদিন শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রোজার ছাড় দিয়েছিলাম হয় রোজা রাখো না মিসকিনকে খাবার দাও আর চলবে না ফামান শাহেদ আহমেদ কুমুর সাহারা এখন যেই ব্যক্তি মকিম অবস্থায় সাহারে রমজান পেয়ে যাবে রমজান মাস পেয়ে যাবে ফালিয়া সুমো সে অবশ্যই রোজা রাখবে মুসলিম হইলে আয়াত হচ্ছে তাহলে না শেখ মানে রোহিতকারী এই আয়াতের বিধান হচ্ছে রোজা রাখতে হয় প্রত্যেক মুসলিমকে যদি শরীয়তে ওজন না থাকে দ্বিতীয় তাস্তির দ্বিতীয় তাস্তিটা প্রসিদ্ধ আচ্ছা এই যে তাস্তিরটা করলাম কোথায় শুনেছেন না শোনেন না শুনে যান অল্প লোকই মনে হচ্ছে বলছেন না যে হ্যাঁ, শুনলে ভুলে গেছে এর আগে আমি আলোচনা করেছি দু তিন বছর আগে শ্যাম সংক্রান্ত আয়াতগুলির তফসিল বিস্তারিত আলোচনা আছে কিন্তু জানি না রেকর্ড আছে কিনা মনে নেই তো এই ছিল তফসির প্রথম তফসির প্রথম তফসির নবী করিম সাল্লাহ সাল্লামের উপর শরীয়তের বিধান যে নাজল হয়েছে সেটা ধীরে ধীরে ধীরে ধীরে একসাথে না জাহিলি সমাজে নতুন নতুন মুসলিম হয়েছে অনেক পাপ থেকে উঠে এসছে একসাথে হঠাৎ করে যদি রোজার বোঝা চেপে যায় তাহলে কি করতে পারে গরু যেমন রশি ছিঁড়ে দেবে রশি ছিঁড়ে দিতে পারে বুঝতে পেরেছেন পারলাম না রোজা রাখতে আল্লাহ প্রথম প্রথমখানে অপশন দিয়েছেন এখতিয়ার চয়েস খেয়ারাত এটাকে বলা আরবি চয়েস দেখো রোজা ফরজ করা হয়েছে তবে রোজা যদি না রাখতে পারো তো রোজার একটা বিকল্প আছে রোজা না রাখতে চাও তাহলে মিসকিনকে খাবার দিয়ে দাও কিছু পয়সাওয়ালা ধনী লোকেরা যারা সচ্ছল তারা তখন মাঝে মধ্যে রোজা রাখে আর রোজা না রাখতে পারলে মিসকিন খাবার দিয়ে দেয় এটা হয়তো কয়েকদিন মাত্র চলেছে কয়েক বছর বা কয়েক রমজানও চলেনি প্রথম রমজানে এই বিধানে কিন্তু মানুষ করে দেওয়া হয়েছে দ্বিতীয় হিজড়িতে সিয়াম এই রোজা ফরজ হয়েছে তারপরে যখন অভ্যস্ত হয়ে গেল কিছু মানুষ মুসলিমরা রোজা রাখতেন আল্লাহ ফাকরাবুল আলমেন এই বিধানকে মনস্যুখ করে দিয়ে আর অপশন নেই আর চয়েস নেই যে এটাও চলবে ওইটাও চলবে না মুসলিম ফামান শাহেদামিন কুমুর সাহারা রমজান মাস পেয়েছ মুকলিম অবস্থায় হ্যাঁ বাড়িতে বা নিজের বাসায় অবস্থান কালে তুমি মুকলিম মানুষ মুসাফির নাও অসুস্থ নাও শরীরে কোনো ওজন নেই ফালিয়া সুম অবশ্যই রোজা রাখতে হবে আর ওই ছাড় নেই দ্বিতীয় তফসির ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং এই তাফসিরটাই আমাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে কেয়ামত পর্যন্ত এই তাফসিরের বিধান কায়েম থাকবে সেটা হচ্ছে আর তাফসির শক্তি সামর্থ্য থাকা নয় বরং শক্তি সামর্থ্য যা হ্রাস পেয়ে গেছে আরবি গ্রামারে সার্ফের গ্রামারে যারা মাদ্রাসায় পড়েছেন তাদের জন্য বলছি এই গ্রামারটা আরবি সার্ফের গ্রামে গ্রামারে কিছু বাবের খাসিয়াত বলা হয়েছে মানে একটা শব্দ এক বাব থেকে আরেক বাবে যদি চলে যায় তাহলে অর্থ পাল্টিয়ে যায় যেমন নাসারায়ন সরো মানে সাহায্য করা ঠিক না নাসারায়ন সরো মানে কি গাফারায়ন সরো মানে মাফ করা ক্ষমা করা কিন্তু ইস্তান সারা ইস্তান সের মানে সাহায্য তলব করা বাবে ইস্তিফাল যখন গেল তখন মানে সাহায্য না সারা মানে সাহায্য করা আর ইস্তান সারা মানে চিন্তা বাড়িয়ে দিলে সাহায্য তলব করা কামনা করা হেল্প চাওয়া সাহায্য চাওয়া গাফার এক ফেরো মানে মাফ করা মার্জনা করা ইস্তাকফারা ইস্তাক ফেরো তবা ইস্তেকফার যে বলছেন ইস্তেকফার মানে তো মার্জনা কামনা করা ক্ষমা প্রার্থনা করা গাফারা মানে মাফ করা আর ইস্তাকফারা মানে মাফ চাওয়া দেখেন করার জায়গায় কি হয়ে গেল চাওয়া হয়ে গেল তলব করা হয়ে গেল তেমনি যখন বাবে ফালে যায় এই তাকাত শব্দটি তাকাত মানে এনার্জি শক্তি বাবে আতাকা ইতিক যখন যায় তখন ওর সালবে মাখাজ হয়ে যায় মানে ওর অর্থটা উল্টো হয়ে যায় একেবারে বিপরীত অর্থ হয়ে যায় মানে যার শক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে যার শক্তি নেই যার শক্তি নেই এটা একটা তাফসির করলাম এটা গ্রামারিটিক্যাল তাফসির সার্ফের তাফসির আর কেউ কেউ বলেছেন যে না ওই খাসিয়াত বর্ণনা করা দরকার নয় গ্রামার এখানে বর্ণনা করা দরকার নেই বরং এখানে একটা উজ্জ্ব আছে আর আরবি ভাষাতে অনেক উজ্জ্ব থাকে কি উজ্জ্ব আছে বলছে ওয়ালাল্লাহুর জায়গায় লাতিকুন লা শব্দটি উজ্জ্ব আছে নেগেটিভ উজ্জ্ব আছে যাদের শক্তি সামর্থ্য নেই রোজা রাখা তাহলে অর্থ করলো তারা কি যারা রোজা রাখতে পারছে না বড়ই কষ্ট হচ্ছে স্থায়ী ভাবে কষ্ট হচ্ছে কন্টিনিউ কষ্ট রোজা রাখতে আর ওই সার্ফের গ্রামারের অর্থ যদি করেন কোনো যাদের শক্তি হ্রাস পেয়ে গেছে বা চিনিয়ে নেওয়া হয়েছে যাদের শক্তি নেই এর আর একটা উদাহরণ দিচ্ছি তাহাজুদ বুঝেন তো তাহাজুদ তাহাজুদের নামাজ তাহাজুদ মানে কি হ্যাঁ না তাহাজুদ গতকালকে আলোচনা করছিলেন হ্যাঁ ঘুম পরিত্যাগ করা মাসাল এটা হচ্ছে শাব্দিক অর্থ তাহাজুদের সংজ্ঞা হচ্ছে রাতের নামাজ রাতের নামাজ তাহাজুদ এসব থেকে ফজর মধ্যে যা পড়বেন তাহাজুদ তাই না কিন্তু এর শাব্দিক অর্থ হচ্ছে তাহাজুদ মানে হচ্ছে ঘুম পরিত্যাগ করা আদামুন নম ঘুমকে না করা হ্যাঁ আর এটা কোথেকে হইল বলছে হুজুদ হা জিম দাল হা জিম দাল হুজুদ হাজা দায় থেকে মাসদার হচ্ছে হুজুদ হুজুদ মানে নম তাহাজিম দাল মানে নম নিদ্রা আর যখন ওইটাকে তাহাজাদাতে নিয়ে গেলেন হাজাদা থেকে তাহাজাদ ভাবে তাফাওলে নিয়ে গেলেন তখন অর্থ হয়ে গেল সালবে মা খাজ নেগেটিভের অর্থ হয়ে গেল ঘুম পরিত্যাগ করা না না ঘুমানো তাহলে তাহাজের নামাজকে তাহাজের নামাজ কেন বলা হয় যেহেতু ঘুম ত্যাগ করেই সে সলাত আদায় করতে হয় সারা দুনিয়ার মানুষ ঘুমায় আর তাহাজুদ গুজার জেগে উঠে এই জন্য তাহাজুদকে তাহাজুদ বলা দেখলেন শব্দ হুজুদ মানে নম ছিল তাহাজুদ মানে ঘুম ছেড়ে দেওয়া ঘুম ত্যাগ করা ওই রকমই ইয়তিপুনাহু মানে শক্তি না থাকা যার শক্তি নেই যার শক্তি সামর্থ্য নেই রোজা রাখার বা যাকে রোজা রাখতে বড় কষ্ট হয় এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে ফিদিয়া মানে ছাড় বা মুক্তি হ্যাঁ তো এক মিসকিনের খাবার দিয়ে কি হয়ে যাবে রোজা থেকে মুক্ত হয়ে যাবে এটা হচ্ছে এই কোরআনের আয়াতের তফসির তাহলে এই আয়াত কার ওপর ফিট হবে এই আয়াত ফিট হবে একেবারে যারা বৃদ্ধ বৃদ্ধ আশি নব্বই বছর বয়স হয়ে গেছে আর শরীরে এখন ওই ক্ষমতা নেই যে সারাদিন না খেয়ে থাকবে রোজা রাখবে বা সারাদিন পিপাসা থাকবে বড়ই কষ্ট হয় অতি ঘন বড় কষ্ট হয় রোজা রাখতে ঘন ঘন খাবার লাগে কিন্তু বৃদ্ধদের যেমন ছোট বাচ্চাদের আপনার তিন বছর চার বছরের দুই বছর বাচ্চাদেরকে কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা পর পর কিছু লাগে জানেন না জানেন না দুই ঘন্টাতে দেখবেন যে বেবি ফুড দিচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা পর পর বাচ্চার মা দুধ দিচ্ছে হয়তো নিজের দুধ না হলে বেবি ফুড দিচ্ছে বিভিন্ন খাবার দিচ্ছে সেটা দিচ্ছে ওই রকম বৃদ্ধদের লাগে দুই ঘন্টা তিন ঘন্টা চার পর চার ঘন্টার মধ্যে খাবার লাগে যুবক মানুষ অসুবিধা নেই দিনে দুইবার খেলেও চলে কিন্তু বুড়ো মানুষের চলবে না তাহলে বৃদ্ধ মানুষ এই আয়াতের আওতাভুক্ত হচ্ছে যারা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে আর শেখুল ফানি খুব বৃদ্ধ যারা হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে এমন মানুষ আর দ্বিতীয় হচ্ছে আলমারিদ আধ্যায় স্থায়ী রুগী স্থায়ী রুগী আর ভালো হওয়ার আশা করা যায় না এগারো মাসে আগামীতে যদি ভালো হইতো তাহলে না কাজা করতো ও তো ভালোই হয় না কয়েক বছর থেকে রোগ এইরকমই চলে আসছে কি করবে ফিরিয়াতুন তম মিসকিন এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে এই আয়াত এই দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রে প্রযোজ্য পক্ষান্তর ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানমা বলেছেন হবলা গর্ভধারণকারিণী আর মরদে আর স্তন্যদানকারিনী সম্পর্কে এই সম্পর্কে অনেকেই অবৈধ সুবিধা গ্রহণ করেন এই বিষয়টিতে অধিকাংশ আইম্মাই কেরামদের অলমাই কেরামদের মত হচ্ছে যে ওরাও মারিজ রুগী আর মোসাফিরের মতো বৃদ্ধের মতো নয় আর স্থায়ী রুগীর মতো নয় কার মতো মোসাফিরের মতো আর মারিজ রুগী পীড়িত ব্যক্তির মতো তো পীড়িত আর মোসাফিরের বিধান কি অন্য সময় রোজাগুলি কাজ করে ওই রকমই গর্ভধারণকারী মেয়ে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে রোজা কাজা করে নেবে ওই রকম স্তন্য দানকারী যখন সুবিধা হবে ছোট দিনগুলোতে যখন সুবিধা তখন রোজাগুলি কাজা করে নেবে আজকালকার যুবক মানুষরা বিবির ফতুয়াই চলে বিবির ফতুয়াই চলে স্ত্রী বলছে রোজা রাখা মুশকিল বাচ্চা দুধ খাচ্ছে পেটে বাচ্চা আছে তুমি বুঝো না রোজা রাখা মুশকিল ওকে বলে তোমার মা রোজা রাখতো না রাখতো না তোমাকে পেটে নিয়ে তোমার মা তোমাকে দুধ দিয়ে তোমার রোজা রেখেছে না রাখেনি তোমার দাদিকে জিজ্ঞেস করো তো রেখেছে না রাখেনি তোমার বাপকে পেটে নিয়ে হ্যাঁ তোমার মাকে জিজ্ঞেস করো তোমার তোমার নানিকে জিজ্ঞেস করো যে তোমার মাকে পেটে নিয়ে রোজা রেখেছে রাখেনি আমার মা বাপ রেখেছে না রাখেনি বলুন তো দেখি ওরা কি করে রেখেছে না রাখেনি আমাদের মা খালারা সবাই রোজা রেখেছে রমজান মাসে জি বাচ্চাদের দুধও দিয়েছে পেটে বাচ্চাও থেকেছে রোজাও রেখেছে ওরা পেরেছে আর আপনার স্ত্রী পারবে না কেন হ্যাঁ ভোগ বিলাসী হয়ে গেছে আসলে সাতবার করে খেয়ে বদভ্যাস হয়ে গেছে দিনে জি হ্যাঁ এই জন্য আল্লাহ পাকরাবুল আলম ভয় থাকলে রোজা রাখার চেষ্টা করবে এই ক্ষেত্রে খুব বেশি ছাড় থাকলে যেটা আছে সেটা হচ্ছে আনিল মুসাফিরি আনিল মুসাফির আল্লাহ মাফ করে দিয়েছেন রেখে দিয়েছেন মানে স্থগিত রেখেছেন আনিল মুসাফিরি অর্ধেক নামাজ মুসাফির অর্ধেক নামাজ মানে চার বিশিষ্ট নামাজ অসম আর রোজা মানে রোজা কাজা করে মুসাফির হ্যাঁ ও আনিল হবলা ওয়াল মুরদে আর গর্ভধারণকারিনী আর স্তন্যদানকারিনী তো গর্ভধারণ কারণী আর স্তন্যদানকারিনী বাচ্চাকে যে দুধ দেয় এরা কে নবী সাল্লাহ সাল্লাম কার সাথে বয়ন করেছেন মোসাফিরের সাথে মোসাফির যেমন অন্য সময় কাজা করবে ঠিক তেমনই গর্ভধারণকারিনী স্তন্যদানকারিনীও কাজা করবে এই ক্ষেত্রে যদি একান্ত হয় যে এ বছরে পারল না এগারো মাসও পারল না বাচ্চাকে দুধ দিতে হবে এগারো মাস আর অভাবী মানুষ যদি রোজা রাখে রোজা রেখে দেখুক শীতকালে পৌষ মাঘ মাসে রোজা রেখে দেখুক তারপরে দেখলো যে না বাচ্চা দুধ পাচ্ছে না আর গরিব মানুষ আমি বেবি ফুড খাওয়াইতে পারবো না অথবা বেবি ফুড খাওয়াইলে ক্ষতি হতে পারে বাচ্চা ঠিক আছে তাহলে রমজানের পরেও হলেও কাজা করবে পরের বছরও কাজা করবে এই ক্ষেত্রে গুণাগার হবে না আলমাইকরামরা যে ফতুয়াটি লিখেছেন যে এই ক্ষেত্রে লাইকাল্লাহ মানুষের সাধ্যের বাইরে আল্লাহ পাক শরীয়তের ভার দেন না এই জন্য যদি এইরকমই পরিস্থিতি হয় তো এই মহিলা গুণাগার হবে না ডিলে করার কারণে কিন্তু যারা মুসাফির কাজা করছে অসুস্থ ব্যক্তি কাজা করছে তারপরে সুস্থ হয়েছে রমজানের পরে সুস্থ হয়ে গেল আর এগারো মাস চলে গেল রোজা কাজা করলেন না রমজান পরে সফর শেষ হয়ে গেছে এগারো মাস চলে গেল রোজা কাজা করলেন আবার রমজান চলে আসলো তাহলে অবশ্যই গুণাগার অবশ্যই গুণাগার হবেন বিলম্ব করার কারণে এই জন্য কি করতে হবে অনেক অলমাইকেরামদের নিকটে সাহাবাইকেরামদের কিছু ফতুয়া ছিল এরকম যে কাজাও করবে আর মিসকিনকে খাবারও দেবে যারা এই গত গত রমজানের রোজা এগারো মাসে রাখেনি আর এই রমজান চলে এসছে তাহলে এখন কি করতে হবে এই রমজান পরে কাজা করবে আর মিসকিনকে খাবারও দিতে হবে আল্লাহ ফকরাবুল আলমিন বলছেন ফমান শাহের আমিন কুম সাহারা তোমাদের মধ্যে যে রমজান মাস পেয়ে যাবে রমজান মাসে উপস্থিত হবে ফালিয়াসুম সে অবশ্যই রোজা রাখবে ওমান কান মারিদান আর যে পীড়িত আওয়ালা সাফার অথবা সফরে ফাইদা তুমি ইয়ামিন ওখার সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলোতে আল্লাহ দুইবার করে কেন বললেন এটা সাধারণ মানুষ কোরআনের তর্জমা পড়লে ও আশ্চর্য হবে যে আল্লাহ পাকরা বই এত সংক্ষেপ কথা কোরআন তারপরে একটা কথা দুইবার করে দুই লাইন পরে রিপিট কেন আল্লাহ বিনা কাজে উদ্দেশ্যবিহীন রিপিট করেছেন উদ্দেশ্যবিহীন করেননি তো বলেন তো দেখি কি উদ্দেশ্য হইতে পারে হ্যাঁ না তাকিদ নাই তাগিদ নাই তাগিদের জন্য নাই এমন একটা রহস্য আছে যেটা গভীরভাবে তো সেটা বুঝলে তখন বুঝতে পারবেন আর আজকে বলে দিচ্ছি মনে রাখবেন পরে যে দুইবার করে ফামান কানামিন কুমারি যান অমান কানামিন কুমারে দুবার কেন আসবে একবার এসেছে ছাড় দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ আল্লাহাক বলছেন যে দেখো রোজা ফরজ করা হয়েছে মাত্র কয়েকদিন কিন্তু সবার উপর না যদি কেউ পীড়িত থাকে অথবা সফরে থাকে তাহলে ফাইদ্যত মেনায় মেনা হয়ে গেল তাহলে এটা ছাড় বর্ণনা করার ক্ষেত্রে হইল তারপরে আল্লাহ ফাকরুল আলমিন একটি বিধান বর্ণনা করলেন সেটা হচ্ছে যে যারা ওই যে নাসিক মানসুখের বিধানটা যেটা বললাম যে যারা রোজা রাখতে পারবে প্রথম যুগে যে বিধান ছিল রোজা রাখতে পারবে কিন্তু সচ্ছল ব্যক্তি রোজা রাখতে কষ্ট হয় মিসকিনকে খাবার দিয়ে দাও অসুবিধা নেই চলবে এই বিধানটা যে মনসুখ করা হয়েছে রোহিত করা হয়েছে কোন আয়াত দিয়ে বললাম কোন আয়াত দিয়ে এই আয়াত মানসুখ নাসেক কোন আয়াতটি পরেটা ফামান কুমুর রয়েছে রমাদানের যে অংশটুকু ফামান কুমুর ফালিয়া যেই ব্যক্তি রমজান মাস এখন পেয়ে যাবে দেখো আর চলবে না কোনো অপশন নেই যে প্রথম যুগে যে বিধান ছিল যে হয় রোজা রাখো আর না মিসকিনকে খাবার দাও এখন আর ওটা চলবে না এখন রমজান পেয়ে গেলে অবশ্যই রোজা রাখতে হবে তাহলে আগের হুকুমটা কি মনসুখ তাই না শ্রোতা বা কোরআনে করিম যারা পড়বে তাদের এই সন্দেহ হইতে পারে যে আগের হুকুমটা মানসুখ তার মানে আগে যে আর একটা হুকুম বর্ণনা করা হয়েছে <coughs> কি তার আগের অংশটুকু তোমাদের মধ্যে যারা অসুস্থ আর সফরে রোজা রাখবে ওটাও কি হয়ে গেল নাকি এটা একটা ভ্রম পারে বোঝার ভ্রম হতে পারে ভ্রম বুঝেন তো না বুঝার সহ সহকে হালকা ভুলকে ভ্রম বলে বুঝার ভুল হতে পারে যারে প্রথম যুগে সুস্থ ব্যক্তি রোজা রাখতেও পারে আবার মিসকিনকে খাওয়াইতে পারে এই বিধান ছিল এটা মনসুখ হয়েছে এটা মনসুখ হয়েছে ওর সাথে সাথে ওর পাশে বর্ণনা করা হয়েছে কেউ যদি সফরে থাকে অথবা রুগী হয় তাহলে অন্য দিনে কাজা করবে ওইটাও মানসুখ তার মানে সকলকেই রোজা রাখতে হবে তাই না অসুস্থ হলেও রোজা রাখতে হবে সফরেও রোজা রাখতে হবে এইরকম ভ্রম যেন না হয় বুঝার ভুল না হয়ে যায় এই জন্য আল্লাহাক বলছেন দেখো রমজান মাস পেয়ে গেলে তোমরা অবশ্যই রোজা রাখবে যারা মকিম আর কি সুস্থ মকিম অবস্থান করে আছে মোসাফির নয় আর সুস্থ মরিজ নয় রোগী নয় এই জন্য আল্লাহাক এটুকু বয়ন করে দিয়েছেন যে এটা বুঝিও না আবার যে ওই বিধানটা মনসুখ হয়ে গেছে সফরে যে আল্লাহর ছাড় ছিল আর অসুস্থ ব্যক্তির জন্য ছাড় ছিল ওটা মানুষ না ওটা মনসুখ হয়নি শুধু মনসুখ হয়েছে কোনটা সচ্ছল ব্যক্তি আর সুস্থ ব্যক্তির যে এখতিয়ার ছিল রোজা রাখতেও পারো আর মিসকিনকে খাবার দিতে পারো কি বিষয়টা বুঝলেন আপনারা তাই আল্লাহ বলছেন অমান কানামারি যান যে ব্যক্তি অসুস্থ আছে আওয়াল আসাফর অথবা সফরে আছে ফাইদ তুমি ইয়ামিন অফার সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলিতে ইউরিদুল্লাহ বেকুমুল ইউসুফ আল্লাহ এটাকে কেন মনসুখ করলেন না এই জন্য আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান ওলা ইউরিদ বেকুমুল ওসরা আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না বলে তুকমেলুল ইদ্দাতা আর আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংখ্যা পুরা করে নাও সংখ্যায় ঘাটতি না থাকে সুতরাং অসুস্থ ব্যক্তি রোজা যদি ছুটে থাকে মোসাফির রোজা ছুটে থাকে সংখ্যায় ঘাটতি দেখে দিও না গত রমজানে সফরে ছিলাম তাই রোজা রাখতে পারেনি পাঁচটা রোজা ছুটে গেছে থেকেই গেল এমন নয় বলে তুকমেলুল ইদ্দাতা সংখ্যা তিরিশ বা উনত্রিশ যা রমজান ছিল তোমরা পুরা করবে আর যেহেতু আল্লাহ পাক তোমাদেরকে যে হেদায়াত করেছেন সঠিক রাস্তা দেখিয়েছেন সেই জন্য তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের বীর পাঠ করে বড়ত্ব মহত্ব ঘোষণা করবে ঈদের চাঁদ সওয়ালের চাঁদ উঠে তকবীর পাঠের মাধ্যমে ওয়ালা আল্লাকুম তাশকুরুন আর যাতে আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করো কারণ আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রেখে তোমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন রমজান ইবাদত বন্দীগীর তৌফিক দান করেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো যে কোনো ইবাদত বন্দীগীর পরে আল্লাহ পাকের জিকির আজকার শরীয়ত সম্মত ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তো এই বিষয়টা আপনি দেখতে পাবেন নামাজ শেষ হইলে নামাজ তো শেষ করলেন সালাম ফিরে দিলেন তারপরে আবার আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আল্লাহ সালাম তাবারক তাজুল জালাল আলী ইকরাম হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আছে না তো বা কোন গুণা করলেন নামাজের মধ্যে ইস্তফার করেছেন হ্যাঁ জিকির আজকার নামাজ শেষ হতে পারে কিন্তু জিকির আজকাল আল্লাহর স্মরণ কখন আপনার অন্তর থেকে শেষ হবে না আল্লাহর স্মরণ চালিয়ে যাবেন তারপরে নামাজ পড়তে গিয়ে নামাজ যেইভাবে পড়া উচিত যেই কোয়ালিটির হওয়া উচিত হয়তো ওই কোয়ালিটির হয়নি ইস্তফার করো এইরকমের রমজান শেষ হলো রমজান শেষ হলো ঈদের চাঁদ উঠলো আমদ পূর্তি করবো আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহাম ঈদ পর্যন্ত চাঁদ থেকে শুরু করে একবার ঈদের নামাজ পড়ে আসা পর্যন্ত কেন পড়বেন হ্যাঁ আল্লাহ রমজান মাসের যে শ্যাম রমজান মাসে যে বাদত কি ছিল যেভাবে আদায় করা উচিত ছিল সেভাবে হয়তো পারিনি আল্লাহ তুমি মাফ করে দাও এবং ঘাটতি পূরণ করো জিকিরাজকার করো আল্লাহকে স্মরণ করো এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে রোজা শেষ হইতে পারে শ্যাম শেষ হতে পারে রমজান শেষ হইতে পারে কিন্তু আল্লাহ পাকের স্মরণ তোমার অন্তর থেকে তোমার জবন থেকে যেমন শেষ না হয় আল্লাহ পাকের জিকি রাজগার চলতেই থাকবে এই জন্য রোজা শেষ হইলেও রমজান শেষ হইলেও আবার চাঁদ দেখেও জিকির আজকার বীর শুরু এইরকম হজের ক্ষেত্রে দেখুন আপনি নামাজের কথা বললাম শ্যাম রোজা রমজানের কথা বললাম আর হজের ক্ষেত্রে দেখুন আল্লাহ ফায়দা কাজাই তুম মানা শেখাকুম সম্পর্কে যে তুমানা তোমাদের হজের কার্যাবলী যখন সম্পূর্ণ হয়ে যাবে পুরো করে নেবে ফজকুরুল্লাহ তখন আল্লাহ পাকের জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করিও কাজিকেরেকুম আবা আকুম যেমন তোমরা তোমাদের পূর্ব বাপ দাদা দাদি নানি নানা অমক তমক ছিল তাদেরকে স্মরণ করো অমক আমার দাদা আলেম ছিল আমার দাদা বীর মুজাহিদ ছিল আমার দাদা কারো দাদা এই জাতির নেতা ছিল অমক ছিল কত স্মরণ করতে থাকে হ্যাঁ আসাদা দিকরা অথবা এর বেশি বেশি স্মরণ যুগের লোকেরা যখন তাদের হজের মেলা শেষ হয়ে যেত হজও হচ্ছে আর মেলাও চলছে কলা বিক্রি করা হচ্ছে মেলা দেখা হচ্ছে আমাদের কথা আছে হ্যাঁ হ্যাঁ, যারা ওই মেলাতে কলা বিক্রি করতে যায় কলাও বেচা হইলো আর মেলাও দেখা হইলো হ্যাঁ <clears throat> তো আরো মুশ্রেকদের হজ ওইরকমই ছিল হজও করতো আর মেলা বসাইতো এদের মেলা মিনাতে মেলা বসতো কাজের মেলা আরো কোথায় কোথায় যে মেলা বসতো অনেকগুলি মেলা বসতো হজে পরে তো ওই মেলাতে হয়তো কি কম্পিটিশন হইতো যে কার বংশ কত সম্ভ্রান্ত বংশ এর ওপর ফখর গৌরব করা আর সেই গৌরবগুলি প্রকাশ করা কাব্য রচনার মাধ্যমে কবিতার মাধ্যমে কবিতার ছন্দে যদি বলা হয় তো আরো বেশি কিন্তু মজা লাগে তাই না একটা কথা এমনি ভাষায় আমি যে বলছি এটাকে যদি আবার কবিতা বানিয়ে যদি গদ্যকে পদ্য করে বলেন তো ওতে আবার মানুষ বেশি অ্যাক্টিভ হয়ে যায় তাই না নাচতে শুরু করে নাচতে শুরু করে বুঝতে পারবেন যে নাচতে শুরু করে দিয়েছে মাথা ঝুঁকাতে শুরু করে দিয়েছে দেখেছেন না নেতাগুলিকে যেন কবিতা শুনেছেন মাথা ঝুঁকাচ্ছে <clears throat> তো আল্লাহ পাক কেন এই কথা বললেন যে তোমরা যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করো তার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো যে জাহিলিয়াতের যুগে তোমরা বাপ দাদাকে স্মরণ করতে হজের পরে হজের মেলায় এখন আল্লাহ পাকের স্মরণ আল্লাহ পাকের জিকি রাজগার বেশি বেশি করো তোমাদের হজ ওমরা পুরা হওয়ার পরেও জি বলে আল্লাহ চাষ করুন এখানেই থেকে গেলাম আরো কিছু আয়াত বাকি থেকে গেল সময় বেশি নেই আর বেশি লম্বা না করে শেখের তফসিরটা ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহে না হয় শোনাব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করেন আর না হলে আজকে এখানে শেষ করি আমাদের আবার ইফতার ক্যাম্পেও যেতে হবে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেড়টা রোজা রেখে দেখুক যদি দেখে যে বাচ্চার কষ্ট হচ্ছে অথবা নিজের শরীরে কষ্ট হচ্ছে দুধ বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু তাহলে এখন রোজাটা না রেখে পরে রোজা রাখা যেতে পারে তারপরে বড় দিনে রোজাকে ছোট দিনে কাজা করা যেতে পারে এটা আল্লাহ পাকের দিনের ইরিদুল্লাহ বিকুমুল ইউসা আল্লাহ সহজ করতে চান এখনকার রোজা কত ঘন্টার চিন্তা করেন তো ভোর তিনটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা সাড়ে ছটা সাড়ে ছটা তাহলে তিনটা থেকে কত ঘন্টা হয় হ্যাঁ সাড়ে পনেরো ঘন্টা সাড়ে পনেরো ঘন্টা আর শীতকালে ছয় ছয়টার সময় হয়তো সাহারি শেষ হবে ছয়টার দিকে ফজর সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে পাঁচটা ধরেন ছয়টা তো ছয়টা থেকে না ওইদিকে পাঁচটা আগে পনেরো পাঁচটায় সূর্য ডুবে যাবে কত ঘন্টা হইল বারো ঘন্টা না এগারো ঘন্টা হয়ে যায় এগারো ঘন্টা রোজা হবে এগারো ঘন্টা আপনি সাড়ে পনেরো ঘন্টার রোজা আপনি এগারো পৌষ মাঘ মাসে এগারো ঘন্টাতেও যদি আদায় করে দেন আল্লাহ পাক কবুল করবেন এটা ইউরিদুল্লাহ আল্লাহ পাক তোমাদের সহজ করতে চান ওয়ালা ইউরিদ আল্লাহ পাক কঠিন করতে চান না হ্যাঁ হ্যাঁ দেশের সফরে যদি কষ্ট হয় রোজা রাখতে মনে করছেন তাহলে অসুবিধা নেই রোজা রোজা সফরে রোজা ছাড়তে পারেন যে কোনো যায় সফরে রোজা ছাড়তে পারেন কিন্তু এই রোজা কাজা করে নিতে হবে আমি রমজান মাসে একবার সফর করেছি তো কখন যে খাবার দিয়েছে আর না দিয়েছে কিছু টেরি পাইনি ল্যান্ড এমন ঘুম এসছে ফ্লাইটটা ছিল ঠিক ফজরের সময় আর ওই সময় রোজা নিয়ত করে যে চেপে গেলাম ভাবলাম যে খাবার টাবার দিবে নাকি দেখা যাক যদি খাবার দেয় তখন চিন্তা ভাবনা করবো কিন্তু এখন আপাতত রোজারই নিয়ত তারপরে সুহান সারা রাতের জাগরণ এমন ঘুম এসছে চোদ্দশো বিশে প্রথম বছর প্রথম বছর ইফতার ক্যাম্পে আঠাইশ রমজান এখান থেকে আমি সফর করেছিলাম আপনার নাইনটি নাইনে নাইনটি নাইন ছিল সেটা উনিশশো নিরানব্বই সালে তো তখন ইফতার ক্যাম্পে এখানে হইতো যারা পুরাতন ভাইরা অনেকে দেখেছেন হয়তো আল মজাল বড় মসজিদের কাছে যে বিল্ডিংটা হয়েছে বড় ওই জায়গাটি তো তারপরে যখন দেখছেন যেন কেমন যেন একটু নড়াচড়া করছে ফ্লাইটটা বলছি ব্যাপারটা কি দেখি যে না এই হয়ে গেছে নামতে যাচ্ছে ল্যান্ডিং করতে যাচ্ছে ওই সময় জাগতে পারলাম যে আলহামদুলিল্লাহ যখন চলে আসলাম আড়াই হাজার তিন হাজার কিলোমিটার তো থাক এই রোজা থেকে যাব গিয়ে এক বাসায় পৌঁছিলাম শেখ আত্মীয় তার বাসায় তো বাকি সময়টা কাটিয়ে দিয়ে রোজা ইফতার করলাম